অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো অন্যের বেলা ভুল ধরাটা সহজ হয় যত অন্যের বেলা ভুল ধরাটা সহজ হয় যত নির্ভুল কাজ করা বন্ধু কঠিন ঠিক তত নির্ভুল কাজ করা বন্ধু কঠিন ঠিক তত অন্যকে শেখাতে কিছু অন্যকে শেখাতে কিছু নিজেই আগে শেখো নিজের সামনে নিজেই দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজেই দাঁড়াও আয়নাতে মুখ দেখো চলতি পথে কারো মধ্যে যদি বা ভুল পাও চলতি পথে কারো মধ্যে যদি বা ভুল পাও সংশোধনের জন্যে তুমি পরামর্শ দাও সংশোধনের জন্যে তুমি পরামর্শ দাও দোষে গুণে মানুষ আমরা দোষে গুণে মানুষ আমরা এটাই জেনে রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজে পালন তর না যা অন্যকে বলো না নিজে পালন তর না যা অন্যকে বলো না ভালো কাজে উৎসাহ দাও মন্দকে করো যে না ভালো কাজে উৎসাহ দাও মন্দকে করো যে না তোমার দোষ ঢাকবে আল্লাহ তোমার দোষ ঢাকবে নাল্লা অন্যের যদি ঢাকো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো অন্যের দোষ ধরতে নিজের চিন্তা মাথায় রেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো নিজের সামনে নিজে দাঁড়াও আয়নাতে মুখ দেখো